ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর এক যুদ্ধে এক নারীকে নিহত অবস্থায় পাওয়া যায় তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম নারী ও শিশুদের হত্যায় অসন্তোষ প্রকাশ করেন